মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأكثرين أعمالا الذين ظل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد রাহুল বুখারি ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলহ আসাল্লাম হালাল হারামের বিধানে বিদাত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদাত করলে মানুষের ইবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহর রাসুলকে উপেক্ষা করা হয় বিদাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কার শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন পদ্ধতিতে ইবাদত করা যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত নয় এরকম ইবাদত মানুষ করছে করবে করে এটা মানুষের গতি যা পরিহার করা জরুরি আল্লাহ তালা এ মর্মে বলেন কুলহাল নুনাব্বে কুম্বিল আকসারিনা আমালা হে মোহাম্মদ আপনি জনগণকে বলুন যে আমি কি আপনাদেরকে বলে দিব না এমন কিছু আমলের কথা যেসব আমল মানুষ করে মানুষ মনে করে যে সে ভালো আমল করছে কিন্তু দুনিয়াতে তার চেষ্টা প্রচেষ্টা ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার ধারণাই এগুলি ভালো কাজ কিন্তু রাসুলের পদ্ধতিতে এই কাজগুলি না হওয়ায় কাজগুলি আল্লাহর নিকটে গ্রহণীয় নয় আল্লাহ তালা বলছেন যে অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসেনুনা সোনা তারা মনে করছে যে তারা ভালো আমল করছে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কিছু আমল করছে এবাদতের নামে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা তার দুনিয়াতেই নষ্ট হয়ে যাচ্ছে তার ফল সে পাবে না অথচ মনে করছে যে এ দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করছে আসলে আমাদের একটা জিনিস মনে রাখা ভালো হবে যে দুনিয়াতে দুটা পাপ আছে যে পাপ দুটা দুনিয়াতেই ক্ষতি করে তার একটা পাপের নাম হচ্ছে শির্ক আর একটা পাপের নাম হচ্ছে বিদাত শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির্ক করলে আল্লাহকে উপেক্ষা করা হয় বিদাত করলে ইবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহর নবীকে উপেক্ষা করা হয় অবশ্যই বিদাত একটি বড় ব্যাপার যা মানুষের পরিহার করা জরুরি এবাদাত কবুল হলো না এটা তো একটা ব্যাপার হলই সাথে সাথে আল্লাহর রাসুলকে উপেক্ষা করা হলো এটা আর একটা বিষয় মানুষ ভাবে আমি এবাদত করছি এ ব্যাপারে আয়েসার রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন মান আহাদাসা ফিয়াম রেনা হাদা মা লাইসা মিনহু ফহরাদ কেউ যদি আমার শরীয়তে এমন কিছু আমল করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা পরিত্য অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কিছু আমল করবে যেগুলি আল্লাহ তালা আল্লাহর রসুল গ্রহণ করেননি এই জন্যই আল্লাহ তালা বলেছেন যে অমা আতা কুমুর রসুল ফকজুহ অমা নাহ ফান্তা ফান্তাহ রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আমরা যেটুকু এবাদত করব সেটুকু রাসুলের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে তাহলে রাসুলের দেওয়া প্রমাণ হবে আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মানে আমেলা আমালান লেইসা আলিহি আমরনা ফহরাদ্দন কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা পরিতার্য আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদাত কবুল হবে না তাহলে তার ফরজ এবাদত কবুল হবে না তার কোনো এবাদতই কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী দেখুন তাহলে বিদাতের বিষয়টি কেমন মানুষ বিদাত নামে তার ধারণা একটা ইবাদত সে তার ধারজা অনুযায়ী সে এবাদতেই করছে কিন্তু পরিণতি হলো এই যে এ কারণে তার কোনো ফরজ এবাদত কবল হলো না নফল এবাদত কবল হলো না পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে আমরা তো করি তো এই আমল করতে গিয়ে একটা বেদাত করে ফেললাম তখন দেখা গেল যে আমার এ এবাদত আল্লাহর দরবারে কবুল হলো না আমরা রামাজান মাসে শ্যাম পালন করি তো করতে গিয়ে এমন একটা হতো করে ফেললাম যার কারণে রামজানের শ্যাম কবুল হলো না যেমন আমরা সাতাশে রজব সিয়াম পালন করি দুনিয়াতে এমন কোনো হাদিস আছে যে সাতাশে রজবে সিয়াম পালন করতে হবে আমরা খাস করে পনেরোই সাবান সিয়াম পালন করি একেবারে দেশে কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিয়ে একেবারে প্রস্তুতি নিয়ে এবাদত করি সেটা কেন আল্লাহর নবী তো বলছেন তোমরা সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করো আয়সারাজি আল্লাহ তালা আনহা বলছেন যে আল্লাহ রসুল প্রায় পুরো সাবান সেম পালন করতেন উম্ম সালামা রাজি আল্লাহ তালা আনহা বলছেন যে আল্লাহ রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন তা হচ্ছে রামাজান ও সাবান তা আমরা এসব হাদিসের ভিত্তিতে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করব। কিন্তু শুধুই পনেরো করতে হবে এ ব্যাপারে আমাদের ভিত্তি কোথায় এই যে আমরা পেপার পত্রিকাতে দেখি সব বানট বিবরণ প্রায় দুই শতটি জাল জয়ী ফাদিস আছে পনেরোই সাবান শ্যাম পালন করার ব্যাপারে যে আল্লাহ রসল এগুলি কিছু বলেননি মানুষ না বুঝে এবাদত করে করছে করবে এ কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম এগুলি কথা বলেছেন আল্লাহ তালা বলছেন ইয়ে আমানু আতি উল্লাহ অতি রসুল হে মানুষ যারা তোমরা ইমান এনেছ তারা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমল কি বাতিল করো না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তো আল্লাহর আনুগত্য করি আমরা রাসুলের আনুগত্য করি তা আনুগত্য মানে এবাদত আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তো এর মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের আমলকে বাতিল করো না তাহলে বোঝা যাচ্ছে যে আমল যদি রাসুলের আনুগত্যে না হয় তাহলে তা বাতিল হবে আল্লাহর আনুগত্য করতে আমাদেরকে আল্লাহ বলেছেন নবীর আনুগত্য করতে আল্লাহ আমাদেরকে বলেছেন তো এই দুই আনুগত্যের পরে তৃতীয় বাক্যটা আল্লাহ তালা বললেন যে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না এই বাক্যটা আমাদের বোঝা জরুরি সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে পরবর্তীতে আমরা ধৈর্য ধারণ করে এ বিষয়ে পূর্ণ আলোচনা শুনবো যা আমাদের অন্তত এবাদতের জন্য সহায়ক হবে আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য প্রডিজি দাই অফ ইসলাম ফারেক Naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. with his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom.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 দেওয়া একটা পথ খুঁজে পাব সেটা হচ্ছে যেটুকু জীবনে আমরা এবাদত করতে যাব সেটুকু যেন রাসুলের পদ্ধতি অনুযায়ী হয় তাহলে আমাদের সফলতা হবে ইনশাআল্লাহ আমরা এ অংশে এসে কিছু বিদাত আমল যা আমরা করি সেগুলো কিছু আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কি সে আমল যেগুলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি অথচ আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন নবী অসন্তুষ্ট হচ্ছেন আর আমাদের ইবাদত কবুল হচ্ছে না এটা তো একটা কঠিন ব্যাপার একটা জটিল ব্যাপার সম্মানিত দর্শক মন্ডলী কয়েকটা আমরা আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই যেটাতে আমরা বুঝতে পারব যে এগুলি আমাদের আসলে বিদাত আমল যেমন আল্লাহর নবী বলছেন যে সৌ সফু ফকুম ও তারাসু তোমরা তোমাদের কাতারকে একেবারে সোজা করে নাও আর প্রাচীরের মতো হয়ে দাঁড়াও তিনি বলছেন যে রুসু সফু ফাকুম তোমরা একেবারে কাতারে দাঁড়াও প্রাচীরের মতো হয়ে একজন আর সাথে গায়ে লেগে লেগে দাঁড়াও আর তোমরা তোমাদের মাঝে ফাঁকা রেখো না তোমরা তোমাদের ফাঁকা বন্ধ করো অসদ্দুল খালাল ফাঁকা বন্ধ করো কেন আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহর নবী কথাও বলেছেন যে মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জান্না কেউ যদি কাতারের ফাঁকাটা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন তো আমরা তো দেখছি যে অনেক সময় মসজিদে দুইজনের মাঝে এক হাত ফাঁকা আছে অর্ধ হাত ফাঁকা আছে একজন আগে একজন পিছে বলুন তো এই আমলটা কেমন হচ্ছে আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে এই বিষয়ে অনুরোধ করব কিছু নিজে নিজে বাংলা হাদিস গ্রন্থ দেখতে তাহলে এটা আমাদের জন্য সহজ হবে কেননা প্রায় মসজিদেই এই অবস্থা এখন আমরা যদি হঠাৎ করে বলতে যাই তাহলে পরিবেশটা আমাদের জন্য একটা জটিল কঠিন হবে এই আমরা মনে করব যে বাংলা বোখারি আছে বাংলা মুসলিম আছে বাংলা আবুদাউদ আছে বাংলা নাসাই আছে বাংলা মেসকাত আছে বাংলা ইবনু মাজা আছে অনেক হাদিস গ্রন্থ বাংলায় আছে আমরা ওইগুলি যদি দেখে নিজে নিজে বুঝে আমল করি তাহলে কে আমাদেরকে পরিবর্তন করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা যে এবাদতে ভুল করি তার এটা একটা স্পষ্ট খোলাখুলি প্রমাণ বোখারিতে হাদিস আছে যে টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে হবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে তো এগুলি কি আল্লাহ রসলের সোননাথ নয় এগুলো কি আল্লাহ রসলের আদর্শ নয় এগুলো কি আমরা রাসুলের সন্ন্যতকে উপেক্ষা করছি না তাহলে আমাদের এবাদতের ফলাফল কি হবে বলুন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি বারো রাকাত সোননাথ সলাত আদায় করতে পারে আল্লাহ বায়তান ফিল জান্নাম আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন প্রত্যেক বারো সমান তাতে তিনি বলেছেন যে জোহরের পূর্বে চার পরে দুই মাগরেবের পরে দুই এশার পরে দুই ফজরের পূর্বে দুই এই বারো রাকাতের কথা বলেছে তো আমাদের দেশেও তো আমরা অনেকেই পড়ি আমরা জানি শুনেছি যে মাগরেবের পরে সলাতুল্লাহ অবিন নামে অনেক পুরুষ বা অনেক নারী ছরেকাত সলাত আদায় করে অহাদিস তো জাল তাহলে বলুন তো আল্লাহ রসুলের সোননাথের উপেক্ষা হচ্ছে নাকি আল্লাহ রসুল বলেছেন একরকম আর আমরা এবাদত করছি আরেক রকম আল্লাহ রসুল বলেছেন যে এমন কতগুলি লোক আসবে পরবর্তীতে যে ইয়াস্তান্নুনা বেগারে সুন্নাতি অহেদুনা বেগারে হাদিয়েতি আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসুলের সুন্নাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তিনি বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে রাসুলের সোননাথ আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করা হচ্ছে তাড়াতাড়ি ইফতার করার পরিণাম পরিণতি তাহলে আমরা যদি তাড়াতাড়ি ইফতার করি তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করলাম কিন্তু আমাদের দেশে যে পেপার পত্রিকাতে দেখতে পাই যে সতর্কতার জন্য তিন মিনিট দেরি করা ভালো তো এটা কোথা থেকে আসলো এটি কি একটা নতুন কিছু হলো না কেননা আল্লাহ রসুল বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করতে হবে তাহলে আমার উম্মত কল্যাণে থাকবে আর ইহুদি খ্রিস্টানদের নীতি হচ্ছে দেরিতে ইফতার করা তো সতর্কতার জন্য দুই মিনিট তিন মিনিট দেরি করা এটা তাদের সাথে সাদৃশ্য এবং রাসুলের সন্ন্যতকে উপেক্ষা করা সম্মানিত দর্শক মন্ডলী আমরা ঈদের মাঠে যাই গিয়ে দেখি যে অনেকে চিৎকার করে বলে যে আসেন আসেন সলাৎ শুরু হতে যাচ্ছে আসেন আসেন সলাৎ শুরু হতে যাচ্ছে অথচ আল্লাহর নবী বলেছেন লা ওয়ালা একামা ওয়ালা নিদা ঈদের মাঠে কোনো আজান নেই কোনো একামাত নেই কোনো ডাক নেই বলেন তো দর্শক মন্ডলী আল্লাহর রাসুল বললেন এক আর আমরা করে নিলাম আর এক আল্লাহর নবিয়া এই কথা বলছেন যে অচিরে এমন একটা সময় চলে আসছে যেদিন মানুষ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ কে সলাৎ পাবে না পাবে এটা তো আমার ভাববার বিষয় নয় কেননা আল্লাহর নবী বলছেন যে ঈদের মাঠে কোনো আজান নেই কোনো একামাত নেই কোনো ডাক নেই তো আমরা এটা বলছি কেন তাহলে কি আল্লাহ রাসুলের সন্ন্যতকে উপেক্ষা করা হচ্ছে না আর অনেক ঈদের মাঠে আমরা দেখে থাকি যে সলাতের পূর্বে অনেকেই বক্তব্য দেয় দিন ধর্মের আলোচনা করে এটা আমরা দেখি বোখারি মুসলিমের হাদিসে এসেছে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে সলাত সলাতের পূর্বে তিনি কোনো কাজ করেছেন এর কোনো প্রমাণ হয় না এই জন্য আমাদের জন্য একটা জরুরি কর্তব্য হবে যে আমরা ঈদের মাঠে সলাতের পূর্বে এই তাকবিরটা বলেন এই কথা বলাটা আপত্তিকর হবে আমরা আগে থেকে জানবো আগে থেকে শুনবো বুঝবো যে যখনই আপনার ওই রামাজানের দিন শেষ হয়ে গেছে সওয়ালের চাঁদ উঠেছে সন্ধ্যার পর থেকে শুরু করব আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল তো ওখানে আমাদেরকে বলে দিতে হবে তারপরে আমরা বলবো এই নীতি এই গতি কোথা থেকে আসলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেক ঈদের মাঠে এটাও দেখেছি যে আপনার যখন সলাৎ শুরু হতে যাচ্ছে তখন এমাম সাহেব বলছেন যে আগে সাত পরে পাঁচ সন্নাতে মক্কাদা দূরে কাজ সলাৎ এমামের পিছনে নিয়ত করুন আমরা এটা শুনি না আল্লাহ নিয়ত কি নিয়ত হচ্ছে এরাদাতুল কাল অন্তরে পরিকল্পনা করা মুখে নিয়ত করা এটা একটা বিদাত আমল পৃথিবীর কোন মানুষই যারা শরীয়ত নিয়ে গবেষণা করেছেন বই পুস্তক আমাদের সামনে পেশ করেছেন তাতে কোনো ব্যক্তি সশব্দে নিয়ত করতে হবে এই কথা বলেননি আল্লাহ নবী বলছেন ইন্নামালা আমাল নিয়ত মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপরে কিন্তু নিয়ত নামে যে আর একটা দোয়া পড়তে হবে এ কথা আল্লাহ রসুল বলেননি এখানে আরো আমরা একটা জরুরিভাবে জানি যে আমরা এদেশে অনেক বই পুস্তক দেখি যে বইয়ে লেখা আছে নাওয়ায়ত নুসালি আর বা লাকার তিনি জোহরে জোহরের চার রেখাত সলাতের নিয়ত করছি আসরের চার রেখাত সলাতের নিয়ত করছি মাগরেবের সলাতের নিয়ত করছি মানে যত এবাদত আছে প্রত্যেক এবাদতের নিয়ত নিয়ত মুখস্থ করতে করতেই তাহলে মানুষের জীবন যাবে নারী পুরুষ এখানে বিপদে পড়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী এটা অসম্ভব এটা হতে পারে না এটাই হচ্ছে আল্লাহর রসুলকে উপেক্ষা করা আর এটাই হচ্ছে বিদাত নিয়ত সশব্দে করে কেউ নেকি পাবে এ আশা করা একটা অবাস্তব এটা আল্লাহ রাসুলকে উপেক্ষা করা এটা আল্লাহ রাসুলকে অপমান করা এরকম কোন হাদিস আল্লাহ রাসুল বলেননি যে নিয়তের এই শব্দ ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের দেশে এবাদতের অনেক অংশেই নতুন এবাদত চালু আছে আমরা বুঝে না বুঝে সেগুলো করছি যেমন ধরুন জিকর আজকার তাসবি তাহলিলেও আছে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো নবী যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো তো নবী আমাদেরকে সুদ ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিতে হবে নবী আমাদেরকে ঘুষ নিতে দিতে নিষেধ করেছেন আমাদেরকে ত্যাগ করতে হবে নবী আমাদেরকে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরতে নিষেধ করেছেন সেটা আমাদেরকে ত্যাগ করতে হবে নবী আমাদেরকে মানুষকে অন্যায় কথা বলতে অশ্লীল কথা বলতে গালি দিতে নিষেধ করেছেন সেগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে তো তিনি এগুলো নিষেধ করেছেন তো তিনি আমাদেরকে দিয়েছেন কি আমরা আল্লাহ আকবর বলে সলাত আদায় করি এটা আল্লাহ নবী দিয়েছেন তা আমরা যদি এখন বলি আর রহমান তাহলে কি হবে আর রহমান দিয়ে আমরা সলাৎ শুরু করলাম তাহলে হবে না এটা অবাস্তব এটা হতে পারে না আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আজান শুনে বলল দাওয়াতি তাম্মা কায়েমা আতি এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি এই দোয়া পড়ে তাহলে আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে যাবে আমি বিচারের মাঠে তার জন্য সুপারিশ করবো এই দোয়া যদি কে পড়ে তাহলে আমি বিচার মাঠে তার জন্য সুপারিশ করব আল্লাহ রসুল কথা বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী তা আমরা যে এই দুয়ার সাথে লাগাচ্ছি যে মিয়াদ রাফিয়া এই যে বাক্য লাগাচ্ছি এটা তো হাদিসে নেই আর যেটুকু আপনার বায়হাকের বরাদ্দে বলা হয়েছে তা ঠিক নয় তাহলে কি আমরা রাসুলকে সম্মান করছি না রাসুলকে উপেক্ষা করছি সম্মানিত দর্শক মন্ডলী বিদাত আমল দিয়ে কোনোদিন রাসুলকে সম্মান করা যায় না বিদাত আমল দিয়ে কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করা যায় না যেটুকু এবাদত আমরা করব রাসুলের পদ্ধতিতেই করতে হবে সলাত আদায় করব রাসুলের পদ্ধতিতে তাসবি তাহলের জিক্রি আজকার করব রাসুলের পদ্ধতিতে আমরা যদি রাসুলের পদ্ধতিকে উপেক্ষা করে এবাদত করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আর রাসুলকে উপেক্ষা করা হবে যার পরিণতি হবে জাহান্নাম আমাদের দেশের নারীরা যখন সিজদা করতে যায় তখন একেবারে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করে তারা বলে যে এতে পর্দা রক্ষা হচ্ছে বলুন তো আয়েসারা জি আল্লাহ আনাহা যদি বুককে পৃথক করে উরু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 জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে